রিবা তথা সুদকে আল্লাহ রাবুল্লা আলমিন নিষিদ্ধ করেছেন এখন আমাদের প্রশ্ন হলো এই যে ব্যবসা সেটা হালাল আল্লাহ বলেছেন মৌলিকভাবে কিন্তু ব্যবসা কি সবসময় হালাল থাকে না কখনো কখনো ব্যবসা কোনো কারণে নিষিদ্ধ হয়ে যেতে পারে তো ব্যবসা বাণিজ্য এটা মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলমিন এটাকে হালাল করেছেন কিন্তু তার অর্থ এই নয় যে ব্যবসার মধ্যে কোনো সময় কোনো নিষিদ্ধ বিষয় অন্তর্ভুক্ত হতে পারে না তা নয় বরং মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের রুলস রেগুলেশন নিয়ম নীতিগুলোকে যদি মানুষ ফলো না করে তাহলে যে কোনো ব্যবসার মধ্যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত হতে পারে যেই কারণে মানুষের ব্যবসা অবৈধ এবং হারাম হয়ে যাবে প্রিয় দর্শক নবী করিম সাল আলহি আসাল্লামের একটি হাদিসে গুরুত্বপূর্ণ ইরশাদ বর্ণিত হয়েছে লা তাজাল কাদামা ইবনি আদামা হাত্তা ইউস আলা আন খামসিন কেয়ামতের দিবসে মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের নিকট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ হবে না পাঁচটি প্রশ্নের উত্তর তাকে দিতে হবে তারপরেই সে সামনে অগ্রসর হওয়ার সুযোগ পাবে আন ফিমা আফনাহ জীবন সম্পর্কে মানুষের জীবন সে কোন কাজে ব্যয় করেছে ও আন সাবা বিহি ফিমা আবলাহ তার যৌবন সম্পর্কে বিশেষ করে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই যৌবন কোথায় কি কাজে ব্যয় করেছে ও আন মালহি মিন ফিমা আন আনফাকাহু এবং তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কোন সোর্স থেকে সে সম্পদ আহরণ করেছে এবং কোন খাতে এটাকে সে ব্যয় করেছে ওমা যা আমিলা বিমা আলিম এবং যা জেনেছে তার কতটুকু সে মেনেছে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের জীবনের জন্যে তো তারই সাথে সম্পৃক্ত হলো দুটি প্রশ্ন যেটি আমাদের আজকে আলোচনার সাথে সম্পৃক্ত সম্পদ মানুষ কিভাবে উপার্জন করলো এবং কোথায় কিভাবে সে ব্যয় করলো এ দুটি মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন জীবনের প্রতিটি পদে পদে এই প্রশ্নগুলো মানুষকে মাথায় সামনে রেখেই তাকে তার জীবনের কার্যক্রম এবং অ্যাক্টিভিটি তাকে পরিচালনা করতে হবে সম্পদ থেকে উপার্জন হলো ব্যবসা বাণিজ্য থেকে যদি সম্পদ উপার্জন হয়ে থাকে তাহলে সেখানে দেখতে হবে যে সেই ব্যবসার মধ্যে শরিয়ার সকল নির্দেশনা পালিত হয়েছে কিনা আল্লাহ এবং তার রসুলের সমস্ত আদেশগুলো পালিত হয়েছে কিনা প্রিয় দর্শক ইসলাম ব্যবসা বাণিজ্য বৈধ হওয়ার জন্য দুইজন ব্যক্তির মধ্যে সম্পদের ট্রানজেকশন এবং সম্পদের আদান প্রদান এটাকে বৈধ করার জন্যে বেশ কিছু কন্ডিশন এবং শর্ত এখানে আরোপ করা হয়েছে কোরআন এবং সুন্না থেকে সেই সকল শর্তগুলো আমরা আগে আলোচনা করছি যে কি কি শর্ত একটা ব্যবসা বৈধ হওয়ার জন্য ইসলামের পক্ষ থেকে আরোপিত হয়েছে সর্বপ্রথম যে শর্ত ব্যবসায়িক লেনদেন এবং ব্যবসায়িক ট্রানজ্যাকশন এটা বৈধ হওয়ার জন্য যেই শর্ত আল্লাহর কোরআন সর্বপ্রথম আরোপ করেছে সেটা হলো লাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আং তাকুনা তিজারাতান আং তারাদিম মিনকুম ব্যবসা বৈধ হওয়ার জন্য ইসলাম সর্বপ্রথম যে শর্ত আরোপ করেছে সেটি হলো তারাজি সম্মতির প্রয়োজন এখানে কোরআনে পাক স্পষ্ট বলেছে লাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আং তাকুনা তিজারাতান আং তারাদিম মিনকুম তোমরা অন্যায়ভাবে পরস্পর একে অপরের সম্পদ ভোগ করো না ভক্ষণ করো না তবে হ্যাঁ যদি তোমাদের মধ্যে কোনো ব্যবসায়িক লেনদেন থাকে যেটি তোমাদের মধ্যে সম্মতির ভিত্তিতে সম্পাদিত হবে তো তারাদি তথা সম্মতি এটি হলো ইসলামী ব্যবসা বাণিজ্যের অন্যতম একটি মৌলিক বুনিয়াদ সম্মতি থাকতে হবে সম্মতি বলতে এখানে তিনটি সম্মতির প্রয়োজন প্রথম সম্মতি হলো রিদাল বায়া বিক্রেতা যে সে নিজে সম্মত হয়ে নিজের সম্পদ বিক্রি করবে তাকে তার সম্পদ বিক্রি করতে কোনোভাবে বাধ্য করা যাবে না কোনো সম্পদ বিক্রি করতে তাকে কোনো চাপে ফেলা যাবে না সম্পদ বিক্রি করতে বাধ্য করার জন্য তাকে কোনো পরিস্থিতির শিকার করা যাবে না যদি তাকে কৃত্রিম উপায়ে কোনোভাবে বা বিক্রেতাকে তার সম্পদ বিক্রি করার জন্য বাধ্য করা হয় তাহলে এই যে তার এই সম্পদ এই ট্রানজ্যাকশনটা এটা যথাযথ বৈধ থাকবে না এই জন্য প্রথম যেই রেজা এবং যেই সম্মতির প্রয়োজন সেটি হলো হৃদল বায়া দ্বিতীয় যে সম্মতির প্রয়োজন সেটি হলো হৃদল মুস্তারি ক্রেতার সম্মতি লাগবে ন্যাচারালি সে স্বাভাবিকভাবেই সে তার নিজস্ব প্রয়োজনে সম্পদ ক্রয় করছে এমন হতে হবে তাকে কোনো পরিস্থিতির শিকার করে বাধ্যতামূলকভাবে তাকে পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে না এটি প্রয়োজন রিজাল মুস্তারি তাহলে একটি হলো রিদাল বায়া বিক্রেতার বিক্রয় করার প্রতি তার নিজস্ব স্বতঃস্ফূর্ত সম্মতি রিদাল মুস্তারি ক্রেতার পণ্য ক্রয় করার ব্যাপারে তার স্বতঃস্ফূর্ত সম্মতি এই দুটি সম্মতির পর তৃতীয় যে সম্মতির প্রয়োজন সেটি হল হৃদয়াহমা ফি ফিতাকদির ইসলামান যে এই পণ্যের ক্রয় বিক্রয় এর লেনদেন কত বিনিময় হবে কি পরিমাণ বিনিময়ের মাধ্যমে কি পরিমাণ মূল্যে এই সম্পদ এটা ট্রানজেকশন সম্পন্ন হবে সেই ব্যাপারে উভয়ের সম্মতির প্রয়োজন লাগবে বিক্রেতাকেও সম্মত হতে হবে যে আমি এত মূল্যে আমি আমার সম্পদ বিক্রয় করব তেমনিভাবে ক্রেতারও স্বাভাবিক তার সম্মতি লাগবে যে আমি এত বিনিময়ের মাধ্যমে এই পণ্য আমি সংগ্রহ করতে সম্মত আছি এক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার তাদের স্বাভাবিক এই সম্মতিকে যদি কোনোভাবে প্রভাবিত করার কোনো পদক্ষেপ নেওয়া হয় কোনো প্রক্রিয়া যদি এখানে ব্যবহার করা হয় কোনো সিস্টেম এবং কোনো প্রসেস যদি এখানে অ্যাপ্লাই করা হয় যার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার তাদের যে স্বাভাবিক যে সম্মতি সেটা যদি না থাকে তাহলে এখানে তারা তারাদি অর্থাৎ সম্মতির যে গুরুত্বপূর্ণ শর্ত ইসলামী শরীয়তে যে কোনো ট্রানজ্যাকশন বৈধ হওয়ার জন্য সেই শর্তটি পাওয়া যাবে না এবং আলটিমেটলি এই ট্রানজেকশনটা বৈধ থাকবে না এই ব্যবসাটা এটা বৈধ থাকবে না তাহলে এক নম্বর এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো যে এটা এখানে তারাদি প্রয়োজন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা আং তাকুন তিজারাতান আং তারাদিম তোমাদের একজনের সম্পদ অপরজনের জন্য বৈধ হতে পারে আং তারাদিম মিনকুম তোমাদের পরস্পরের সম্মতির ভিত্তিতে এটি হলো প্রথম শর্ত ইসলামী শরীয়তে ট্রানজেকশন এবং ব্যবসা বাণিজ্য বৈধ হওয়ার ব্যবসা বাণিজ্য বৈধ হওয়ার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত হলো ক্রেতা এবং বিক্রেতা তারা উভয়ে এমন হতে হবে শরীয়তের দৃষ্টিতে যাদের ট্রানজেকশন এবং যাদের যে কোনো সিদ্ধান্ত এটা কার্যকর হয় এমন ব্যক্তি হতে হবে ক্রেতাও এমন ব্যক্তি হতে হবে যার উপরে শরীয়তের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে কোনো ট্রানজ্যাকশনে নিষেধাজ্ঞা নেই বিক্রেতাও এমন হতে হবে যে যার উপরে শরীয়তের পক্ষ থেকে কোনো ট্রানজ্যাকশনে কোনো বিধিনিষেধ নেই এমন হতে হবে উভয়কেই তাহলেই এই ট্রানজ্যাকশন এবং এই ব্যবসাটি বৈধ হবে এর অর্থ হলো শরীয়তের মধ্যে এমন কিছু লোক আছে যাদের উপরে ইসলামের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ আছে যে তারা কোনো ট্রানজ্যাকশন করতে পারবে না যেমন অপ্রাপ্তবয়স্ক মানুষ নাবালেক তাদের ব্যবসা বাণিজ্যে সরাসরি নিজেদের ডিলিং করার অনুমতি নেই হ্যাঁ তবে তার সাথে যদি তার অভিভাবক থাকে অভিভাবক করতে পারে এবং অভিভাবকের উপস্থিতিতে বা এবং অভিভাবকের জ্ঞাত সারে অপ্রাপ্ত বয়স্করা তারা করতে পারে সেটা তার অভিভাবকের কার্যক্রম হিসেবেই বিবেচিত হবে তেমনিভাবে এমন কোনো ব্যক্তি না হতে হবে যে কোরআনের পরিভাষায় সাফি তথা অতিমাত্রায় নির্বোধ বলে সাব্যস্ত হয় অতিমাত্রায় নির্বোধ যে তার সম্পদের ট্রানজেকশন বিষয়ে কোনো কিছুই বুঝে না এবং কোনটা লাভ কোনটা ক্ষতি সেটাও সে উপলব্ধি করতে পারে না এমন নির্বোধ কোনো ব্যক্তি যদি হয় তাহলে এই সাফাহাত এই নির্বুদ্ধিতা এটাও হলো এমন একটি কারণ যেই কারণে শরীয়তের পক্ষ থেকে তার ট্রানজেকশন এবং তার এই ধরনের কার্যক্রমকে এটাকে নিষিদ্ধ করা হয় প্রিয় দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আবার আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার হলো মূল উদ্দেশ্য ছিল কাজের নির্দেশ বিন ডক্টর এ বি এম বিন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়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 এবং বিক্রেতা তারা উভয়ে এমন হতে হবে যে তাদের ব্যবসা এবং তাদের যে কোনো ট্রানজেকশন করা শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত যেমন তারা কেউ শিশু নয় তারা কেউ পাগল নয় তারা কেউ নির্বোধ এবং সাফিহ নয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে এই জাতীয় লোকদের ট্রানজ্যাকশনকে এটাকে অচল বলে আখ্যায়িত করেছেন জা আল্লাহ ফিহা যারা নির্বোধ যারা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে একেবারেই সামর্থ্য নয় এই ধরনের কোনো মানুষ মানুষের হাতে তার সম্পদ দিতে আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন এবং তার কার্যক্রম এবং তার লেনদেন এটা কার্যকর হবে না বলে শরীয়তের ফেসলা তাহলে এরকম সমাজে আরও যারা আছে যাদের লেনদেন এবং যাদের কার্যক্রম শরীয়ত অ্যালাউ করে না তাদের মাধ্যমে যদি ক্রেতা এবং বিক্রেতার চুক্তি সম্পন্ন হয় তারাই যদি ক্রেতা বিক্রেতা হয় তাহলে এই ব্যবসা এটা বৈধ হবে না যে এমন হতে হবে ব্যবসার উভয় পক্ষ যাদের ট্রানজেকশন এবং যাদের লেনদেন ইসলামী শরীয়ত অনুমোদন করে তৃতীয় যে শর্ত ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য বৈধ হওয়ার জন্য সেটি হলো ব্যবসার যে পণ্য ব্যবসার যে মাবি যেটা ব্যবসার মধ্যে যেই পণ্যটা যেই গুডস এটা বিক্রি করা হবে সেটা এমন হতে হবে যেটা মুবাহাতুল নাফা বৈধ উপায়ে যেই পণ্য থেকে উপকৃত হওয়ার সুযোগ আছে এমন কোনো পণ্য যদি হয় যার বৈধ উপায়ে শরীয়ত সম্মত উপায়ে যেটাকে ব্যবহার করার সুযোগ নেই তাহলে সেই পণ্যের ব্যবসা এটা বৈধ নয় যেমন এমন কোনো বস্তু যেটা বৈধ উপায়ে এটাকে ব্যবহার করার কোনো সুযোগ নেই খামার সারাপ আছে এটাকে বৈধ কোনো উপায়ে ব্যবহার করার সুযোগ নেই কাজেই এই খামার বা তথা সারাবের মদের ব্যবসা বাণিজ্য এটা ইসলাম মুসলমানের জন্য অ্যালাউ করে না তাহলে এমন বস্তু হতে হবে ব্যবসার পণ্য যেটার ট্রানজ্যাকশন করা যার লেনদেন করা যার আদান প্রদান করা ইসলামী শরীয়ত অ্যালাউ করে অনুমোদন করে এটা হলো ইসলামী শরীয়তের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য বৈধ হওয়ার জন্য তৃতীয় শর্ত হার্রাম রসুল্লাহ সাল আলী আসলাম সামান আদাম ও সামান আল কাল নবী আকরম সাল আলহি আসাল্লাম যে কোনো রক্ত বিক্রি করে যেটা প্রবাহিত রক্ত এই রক্ত বিক্রি করে এর মূল্য ভক্ষণ করতে আল্লাহ নবী সাল্লাহ আলহাম নিষেধ করেছেন কারণ রক্ত এটি নাপাক জিনিস এটা মুবাহাতুন নাফা নয় কাজে এই জন্য মানুষের রক্ত অথবা যে কোনো প্রাণীর রক্ত এগুলো সব নাপাক জিনিস এটা বৈধ উপায়ে হালাল পথে এটা ব্যবহার্য বস্তু নয় তবে হ্যাঁ রক্ত কাউকে ডোনেট করা যেতে পারে ডোনেশন করা যেতে পারে কিন্তু রক্ত বিক্রি করা যাবে না কারণ রক্ত এটা একটা অপবিত্র জিনিস এজন্যে ঠিক তেমনিভাবে যে জিনিসের বৈধ উপায়ে এটা ব্যবহার করার সুযোগ নেই মুবাহাত নাফা না যে জিনিস সেটাও নিষিদ্ধ হবে যেমন কুকুর বিক্রি করা পয়সা টাকা এটাও নিষিদ্ধ নবী আকরম সাল্লাহ আলি সাল্লাম কুকুরের মূল্য ভক্ষণ করতে নিষেধ করেছেন তাহলে কুকুর এমন একটা প্রাণী ইল্লা কালবা মাসিয়াতিন যদি কুকুর পাহারাদারির কুকুর গেটে না হয় বরং কুকুরকে যদি ঘরে রাখার কুকুর হয় বা ঘরে রাখার জন্য কেউ নেয় তাহলে ঘরে রাখার জন্য লালন পালন করা কুকুরকে এটা বৈধ নয় কুকুর বিক্রি করা টাকা নবী আকরম সাল আলী মূল্য এটা ভক্ষণ করাকে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন এভাবে যে সকল বস্তুর দ্বারা উপকৃত হওয়া নিষিদ্ধ এবং যার মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো সম্পদ হওয়ার উপযোগিতা নেই সেই সকল জিনিস বিক্রি করে তার মূল্য ভোগ করা এটা শরীয়ত এলাও করে না পণ্য বিক্রি করার জন্যে শরীয়ত এবং ইসলাম ব্যবসা বাণিজ্য হালাল হওয়ার জন্য আরেকটি শর্ত আরোপ করেছে সেটি হলো যে পণ্যের প্রকৃত মালিক তার পক্ষ থেকে এই পণ্য এটা বিক্রয় হতে হবে অথবা তার কোনো অনুমোদিত ব্যক্তি হতে হবে তার রিপ্রেজেন্টেটিভ তারাই পণ্য বিক্রি করতে পারবে যে যেই ব্যক্তির প্রকৃত মালিক নয় অথবা মালিকের পক্ষ থেকে প্রতিনিধিও নয় অন্যের মালিকানাধীন বস্তু এটা বিক্রি করা যাবে না যদি অন্যের মালিকানাধীন কোনো বস্তু কেউ তার অনুমতি ছাড়াই বিক্রি করে দেয় তাহলে সে এই বিক্রয় এটা বৈধ হবে না এবং এই বিক্রয়ের মাধ্যমে যে পণ্যটা ক্রয় করতেছে সেই ক্রেতা সেও এই পণ্যের মালিক হবে না বরং এই পণ্যের প্রকৃত মালিক যে সে যদি বিক্রি করে অথবা তার বিক্রয় করে অথবা তার অনুমতি সাপেক্ষে কেউ যদি বিক্রয় করে তবেই এই সম্পদের মালিকানা ক্রেতার নিকট পর্যন্ত হস্তান্তর হতে পারে তাহলে এটিও হলো সম্পদ সম্পদের বেচা কেনা এবং ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত যে সম্পদ এটি যে বিক্রেতা তার মালিকানাধীন হতে হবে অথবা বিক্রেতা সম্পদের প্রকৃত মালিকের অনুমোদন প্রাপ্ত হতে হবে কাজেই চুরি করা মাল সম্পদ ডাকাতি করা ছিনতাই করা সম্পদ এর ক্রয় বিক্রয় অবৈধ এটা বিক্রি করা যেমন অবৈধ এটা ক্রয় করা তেমনই অবৈধ যে কোনো জিনিস চুরি করে ছিনতাই করে গসব করে ডাকাতি করে অন্যের মাল আত্মসাত করে যারা মাল বিক্রি করে দেয় এই সকল লোকদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা এটা বৈধ নয় এটা হারাম প্রশ্ন হতে পারে যে আমি কি করেছি যে ক্রেতা সে তো কোনো অন্যায় করেনি কিন্তু আল্লাহর কোরআন বলতেছে যে না সে অন্যায় করেছে সুরাতুল মায়দার দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন ও আলাল বিরি ও তাকবা ওয়ালা তাহাবানু আলাল ইসমি ওয়াল উদবান চুরিকৃত পণ্য ক্রয় করা এর মাধ্যমে চোরকে উৎসাহিত করা হয় সহযোগিতা করা হয় তার চুরির কাজে মানুষের হারিয়ে যাওয়া সম্পদ এটাও ক্রয় করা যায় না যদি তার প্রকৃত মালিকের কাছ পর্যন্ত না পৌঁছে থাকে এবং এটা যদি জানা থাকে কারণ হারিয়ে যাওয়া বস্তু এটা এমনিতে যার তার জন্য বৈধ হয় না বরং এটাকে মালিকের কাছে পৌঁছাতে হয় এভাবে ডাকাতি করা বস্তু অবৈধ পথে যে কোনো সম্পদকে নিজের হাতে আনলো সেই সম্পদ তার জন্য বিক্রয় করা এটা বৈধ নয় প্রিয় দর্শক আমরা এই কথাই বলছি যে চুরি করা পণ্য চুরি করা পণ্য যদি কেউ বিক্রয় করে তাহলে যে চুরি করেছে তার যেই অপরাধ যে এই পণ্য বিক্রয় করলো ক্রয় করলো চোরের কাছ থেকে ক্রয় করলো অথবা চোরের কাছ থেকে সংগ্রহ করে এটাকে আবার বিক্রি করলো তাদের সকলেরই অপরাধ হবে কারণ তারা সকলেই এই চুরির কাজকে সহযোগিতা করলো এক হলো চুরির কাজে সহযোগিতা করার অপরাধে তারা চুরির সহযোগী হিসেবে সাব্যস্ত হবে আল্লাহর দরবারে আর দ্বিতীয় হলো যে তারা কোনো মালিকের সম্পদ যার একটা বৈধ মালিক আছে সেই মালিকের অনুমতি ছাড়াই অন্যের কাছ থেকে সেই সম্পদ তারা ভক্ষণ করার কারণে প্রকৃত যে মালিক সেই মালিকের কাছে তারা হাক্কুল এবাদের দায়ে আবদ্ধ থেকে গেল এ কারণে ইসলামী শরীয়ত বলছে যে এমন কোনো সম্পদ বিক্রি করা যাবে না যেই সম্পদের বৈধ মালিকানা অথবা বৈধ মালিকের পক্ষ থেকে প্রতিনিধি নয় এমন কেউ কোনো সম্পদ বিক্রি করতে পারবে না ক্রয় করতেও পারবে না ইসলামের মধ্যে ব্যবসা বাণিজ্য বৈধ হওয়ার জন্য আরেকটি শর্ত হলো আইয়াকুন মাকদুর তসলিম যে ব্যবসার পণ্য এটা এমন হতে হবে যেটা হ্যান্ডওভার করা যায় এটা স্লিমের উপযুক্ত হতে হবে যে ক্রেতা বিক্রেতার পক্ষ থেকে সেই সম্পদ যেন তাকে বুঝিয়ে দেওয়া যায় এমন ব্যক্তি হতে হবে সে যদি পণ্য যদি এমন হয় যেটাকে হ্যান্ড করা যায় না পণ্য যদি এমন হয় যেটা তার অন্যের কাছে হস্তান্তর করা যায় না এমন কোনো পণ্য যদি হয় তাহলে সেই পণ্য এটা বিক্রি করা বৈধ নয় হস্তান্তর করা অর্থ এই নয় যে তাকে হাতে তুলে দিতে হবে প্রত্যেকটা জিনিসের হস্তান্তরের পদ্ধতি পণ্যের আলোকেই নির্ধারিত হবে যে কোন পণ্য হস্তান্তর করার কি পদ্ধতি একটা জায়গা জমি একটা বাড়ি এটা হস্তান্তর করা তো পদ্ধতি এই নয় যে এই বাড়িটা উঠে তার হাতে তুলে দিতে হবে অথবা সেখান থেকে স্থানান্তর করে নিয়ে যাবে জায়গা জমি বাড়ি ঘর ইত্যাদির এগুলোর হস্তান্তরের উপায় এটা নয় বিভিন্ন জিনিসের হস্তান্তরের বিভিন্ন উপায় রয়েছে যেটা হস্তান্তর করার যেই রকম উপায় সেই উপায়ে সেই জিনিসকে হস্তান্তর করার উপযুক্ত হতে হবে সেই জিনিসটা তাহলে সেই ট্রানজ্যাকশন এবং সেই ব্যবসা এটা বৈধ ব্যবসা বলে সাব্যস্ত হবে অন্যথায় নয় তাহলে এটির আরেকটি শর্ত যে আই ইয়াকুন আল মাকদুর তসলিম যে ব্যবসার পণ্যটি এটি হস্তান্তরযোগ্য হতে হবে যে বস্তু কোনো উপায়ে নয় হস্তান্তর করা যায় না সেই বস্তু এটার ক্রয় বিক্রয় বৈধ নেই তবে সমাজে সেই জিনিসের হস্তান্তরের প্রক্রিয়া কি জায়গা জমি হস্তান্তর করার প্রক্রিয়া হলো রেজিস্টার দলিল দলিল হয়ে যাওয়া এটা দলিল করে দেওয়া এটা হলো তার হস্তান্তরের পদ্ধতি যেই জিনিসের দলিল করে দেওয়া যাওয়া হয় অথবা এটার দখল বুঝিয়ে দেওয়া এইগুলো হলো হস্তান্তর করার পদ্ধতি এক এক জিনিসের এক এক পণ্যের হস্তান্তরের একরকম পন্থা পদ্ধতি আছে সার কথা হলো এই যে সেটা হস্তান্তরযোগ্য হতে হবে তাহলে ব্যবসা বৈধ হবে অন্যথায় নয় প্রিয় দর্শক আমাদের আজকে আলোচনার সময় শেষ এই জন্য আমরা এখনই বিদায় নেব আগামী পর্বে আমরা ব্যবসা বাণিজ্যে বৈধ হওয়ার আরও কিছু শর্ত নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্ব শুনবার আমন্ত্রণ রেখে এখানেই আমরা শেষ করছি সকলে ভালো থাকবেন ওসল্লাহ আলা নবীল উম্মি